বিষয়গুলো আছে এর প্রত্যেকটা বিষয়ের জন্য সুনির্দিষ্ট আইন এবং কানুন বয়ান করেছেন মানব জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেমন মানুষের জীবনের নিরাপত্তা মালের নিরাপত্তা বংশের নিরাপত্তা এরকম বিবেক বুদ্ধির নিরাপত্তা এসব বিষয়গুলো আল্লাহ সুবহান বিস্তারিত ভাবে আলোচনা করেছেন গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মানুষের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ সুবহান যে সমস্ত আইন এবং বিধান পবিত্র কোরআন আদিল করেছেন সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মানুষের বংশ হেফাজত করার বিষয় নিয়ে আল্লাহ সুবহান যদি আমাদের তাওফিক এনায়েত করেন এটা এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহান মানব জাতির শুরু থেকেই যাতে করে বংশের হেফাজত থাকে মানুষের বংশের পরিচয় যেন এলোমেলো না হয়ে যায় এজন্য বিবাহ ব্যবস্থা বিবাহ প্রথা চালু করেছিলেন আপনারা জানেন মানব জাতির ইতিহাসের প্রথমে যে হত্যা সংঘটিত হয়েছিল তা ছিল আল্লাহ সুবহান বিবাহের একটা নিয়মকে লঙ্ঘন করার জন্য এখনো ইসলামের এই বংশ হেফাজত করার গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বিয়ে আল্লাহ রসুল সাল আলহ্লাম হাদিসে পরিষ্কার করে বলেছেন যুবকেরা তোমাদের যাদের বিয়ে করার মতো ক্ষমতা আছে অর্থ সম্পদ আছে সেজন্য অবশ্যই বিয়ে করে নেয় কেন ফাইন্নাহু বিয়ের মাধ্যমে লজ্জাস্থানের হেফাজত হয় চোখের দৃষ্টি হেফাজত হয় আর যার বিয়ে করার মতো সামর্থ্য নেই বিশ্রম সে যেন লাগাতার রোজা রাখে সিয়াম পালন করে এরকম ভাবে আল্লাহ সুহান কোরআনে বলেছেন তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করো একজন দুজন তিনজন চারজন পর্যন্ত বিয়ে করতে পারো আর যদি এদের তোমরা পোষাতে না পারো সামর্থ্য না থাকে অথবা তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একজন করো শুরুই করেছেন দুজন দিয়ে না পারলে একজন করো এটা এজন্য মানুষ যাতে করে তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে বিয়ের মাধ্যমে মানুষের বংশের হেফাজত হয় এই জন্য আল্লাহ সুবাহ এই বংশের হেফাজত করার জন্য বংশ পরিচয় সংরক্ষণ করার জন্য জেনার বিচারকে হারাম করে দিয়েছেন কোরআনের সুরাবানী ইসরায়েলের বত্রিশ নম্বর আল্লাহ তারা বলছেন ওয়ালা জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও তোমরা ব্যবিচারের ধারে কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল এবং মন্দ কাজ এটা খারাপ পথ এটাকে বর্জন কর এমনি ভাবে আল্লাহ সুবাহ শুধু জেনা করা হারাম ঘোষণা করে ক্ষান্ত করেন নাই এরপরে এর বিচারে ব্যবস্থা করেছেন যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে আল্লাহ সুবাহ কোরআনের সুরায় নূরের দুই নম্বর হাতে বলছেন আজানি ব্যবিচারী নি আর ব্যবিচারী যেই হোক না কেন পুরুষ হোক বা নারী হোক তোমরা ওদেরকে একশো জালদা একশো দোররা মারো আল্লাহর দিনের ক্ষেত্রে আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে যেন তোমাদের মধ্যে কোনো মায়া মমতা যেন কাজ না করে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যেন কোন রকমের দুর্বলতা সৃষ্টি না হয় আল্লাহ বলছেন ইনকুম তুম আখের যদি তোমরা সত্যি আল্লাহতে এবং আল্লাহর পরকালে বিশ্বাস করো আর এই শাস্তি যে দিবে এটা কোনো গোপনে না বরং প্রকাশ্যে দিবে যাতে করে মমিনরা দেখতে পায় এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে আর যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি কিতাব নাজিল করেছেন এবং সত্য বিধান দান করেছেন এবং আল্লাহ তালা যে বিধান নাজিল করেছেন তার মধ্যে একটা আয়াত ছিল রজম সম্পর্কে আমরা এটা পড়েছি মুখস্থ করেছি বুঝেছি ওসাল্লাম আদাহু আমরা এইটাকে বিধানটাকে আমরা নিজেরা বাস্তবায়ন করেছি আল্লাহ রাসুল বাস্তবায়ন করেছেন অর্থাৎ ব্যবিচারিণী যদি বিবাহিত হয় অর্থাৎ বিবাহিত পুরুষ বা নারী যে হোক এদেরকে পাথর ছুড়ে হত্যা করা এরপরে হত্যা বললেন জামানুন আমি ভয় করছি যদি সময় অনেক লম্বা হয়ে যায় তার মানে দীর্ঘদিন পরে কেয়ামতের আগে এমন একটা সময় আসতে পারে মা নাজিদুয়ার রজমা ফি আমরা তো রজম কোরআনে পাচ্ছি না পাথর ছুরি হত্যা করা কোরআনের মধ্যে তো এখন নাই এটা এখন বলা হচ্ছে বাংলাদেশেও আছে আহলে কোরআন নামে একটা ফেরকা যারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন কোরআন মানে এরা হাদিসকে অস্বীকার করে বিভিন্ন কারণে এরা বাড্ডাতে একটা গ্রুপ আছে এবং ঢাকায় ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়েছে কারণ এদের কথাগুলো শুনলে অনেকে বিভ্রান্ত হয় কথাগুলো সত্য কথা বলে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর তাতে বলেছেন অফাসালনা কুল্লা সাইন তাফসিলা সব কিছু বিস্তারিত বয়ান করেছি তিবিয়ান সাই সব কিছুর স্পষ্ট বর্ণনা আছে অত হাদিসের কি প্রমাণ এটা মনে রাখতে হবে আল্লাহ সুবাহ ওই কোরআনই বলেছেন والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহর রাসুলের যে মূল দায়িত্বগুলো তার মধ্যে একটা দায়িত্ব ছিল কিতাব ও হেকমতের তালিম দেওয়া তালিম দেওয়া শিক্ষা দেওয়া এখন আল্লাহর রাসুল সাল্লাম যে শিক্ষা দিলেন এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোরআনের তালিমের কি প্রয়োজন ছিল আল্লাহ তালা পারতেন সোজা একটা কোরআন দিয়ে দিতে তোমরা পড়ে নাও আল্লাহ তালা রাসুল কেন দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য আর আল্লাহ রাসুল সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেগুলোই হাদিস এটা ভিন্ন কথা হাদিসের মধ্যে অনেক হাদিস জাল ঢুকেছে মানুষ তৈরি করেছে যখনই ইসলামে বিভিন্ন দল তৈরি হয়েছে তখনই মানুষেরা নিজেদের দলকে টিকে রাখার জন্য নিজেদের দলকে সমর্থন করার জন্য একদল লোকেরা আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করেছে অনেকে বলে হাদিস মিথ্যা হয় কি করে হাদিস মিথ্যা না নবীর নামে মিথ্যা তৈরি করে হাদিস নাম দেওয়া হয়েছে যেমন আপনারা শুনেন এই দেশের অনেক আলেমেরা এই সেকুলার মুসলিমদের খুশি করার জন্য অথবা নাস্তিকদের খুশি করার জন্য বলে কি হব্বুল ওয়াতন মিনাল ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ এটা আপনারা শুনেছেন আল হাদিস আমি বলি জাল হাদিস এটা কি জাল হাদিস ভুয়া হাদিস হাদিসের কোন সহি কেতাবে নেই একদল নাস্তিক মোর্তাদেরা আল্লাহর নবীর নামে তৈরি করে দিয়েছে মোমিনদের আবার দেশ আছে নাকি মোমিনদের পুরো দুনিয়াটাই মোমিনদের আপনারা যারা পুরাতন লোক আছেন বুড়া তারা জানেন আগে কবি একবারের গান মুসলিম যুবকরা গান গাইতো চীন আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হে হাম অতন হে সারে দুনিয়া হামারা সারা জাহা হামারা এটা মুসলিমদের কথা আসিনুলানা ওয়াল আরবুলানা ওয়াল কুল্লুলানা ওয়াল জমিউল কাউনিলানা সব আমাদের অতন জমিউল কাউনিলানা অতনা পুরা বিশ্বটা আমাদের অতন কিসের একটা সামান্য ভূখণ্ড এই ভূখণ্ডকে আল্লাহ নবী তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন মানুষ মারামারি করে যুদ্ধ করে করে এক একটা দেশ তৈরি করে ফেলেছে কিন্তু মৌলবী সাহেবরা থেমে নাই হকবুল অতরিমান ইমান আরো হাদিস শুনেন আমাদের দেশে একটা হাদিস ব্যাপক শোনা যায় উতলুবুল চীন চীন দেশে গিয়ে হলেও তোমরা বিদ্যা অর্জন করো এলেম অর্জন করার গুরুত্ব হাদিস কোরআনে আছে এটা সত্য কোরআনের বহু আয়াত আছে বরং কোরআনের প্রথম আয়াতটাই তো হচ্ছে করা পড়ো কাজী এলমে দিন অর্জন করা জ্ঞান অর্জন করা এটার জন্য ইসলাম অবশ্যই উদ্বুদ্ধ করে কিন্তু সেজন্য একটা হাদিস জাল তৈরি করতে হবে উত্তমুল এলম আলাহানাবি সিন এটা কেন তৈরি করেছে জানেন চীন দেশে গিয়ে তোমরা এলম অর্জন করো চীন দেশে কি এলমে দিন আছে আছে কি কারিগরি বিদ্যা তার মানে হচ্ছে যে আল্লাহ নবী কয়েকদিন পর বলবে যে এলমে দিন অর্জন করার চেয়ে কারিগরি বিদ্যা অর্জন করা গুরুত্ব বেশি এগুলো চক্রান্ত এরকম আরো অনেক হাদিস মাল্লাই সালাহু শাইখুন ফাশাইখু শয়তান পিসরা বানাইলো যার কোন পীর নাই তার পীর শয়তান জাল হাদিস ভুয়া হাদিস আল্লাহ নবীর নামে তৈরি করা হাদিস আরো হাদিস আছে যে ব্যক্তি কোন বুজুর্গ লোকের চেহারার দিকে চাইল তার জীবনে সব গুণামা হয়ে যাবে ভুয়া হাদিস এরকম ভাবে খাওয়ার আগে লবণ খাও খাওয়ার পরে লবণ খাও হাদিস জাল হাদিস এরকম বহু হাদিস তৈরি করেছে মানুষেরা আরো শুনবেন আল্লাহ নবীর মহাব্বাতের নামে তৈরি করেছে হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না লাউলা আকা মা খালাক্তুর আফলাক আরবি বানাইলো এরপর উর্দুতে ভার্সিতে বানাইলো মোহাম্মদ রা খোদা পায়দা না করতে জমিন আসেমা পায়দা না করতে এরপর আরো তৈরি করলো যেটা বাংলাদেশের জাতীয় মসজিদের ক্ষতি কয়েকজনকে বয়ান দিয়েছেন আল্লাহর নবীকে সৃষ্টি করে ময়ূরকার রাখলেন জিব্রাইলকে ফাতেমা বললেন চাচাজি চাচা কেন বলল এটা নিয়ে আপত্তি ছিল জিব্রাইলের তো জিব্রাইল বললেন যে আল্লাহ নবীকে জিব্রাইল নালিশ করলেন আল্লাহ নবী বললেন যে তুমি সৃষ্টি কি দেখছো দেখছো একটা নূর সত্তর হাজার বছর পর্যন্ত উদয় হয়ে থাকে আবার সত্তর হাজার ডুবে থাকে এইরকম সত্তর হাজার বার আমি দেখেছি তো আল্লাহ রসুল বলে এখন কি ওটা আছে কয় না আমার কপাল দিয়ে তাকাও দেখে হ্যাঁ ওই তারকাই আছে ও তাহলে তো ঠিকই ফাতেমা চাচা বলে ঠিকই বলেছে এই চাচার জ্যাঠা এইগুলো কি আরবিতে আছে জিবরের ভাই বাংলায় বলছিল চাচা নাকি ফাতেমা বাংলা চাচা বলেছিল এই জাতীয় ক্ষতি আজকে আমাদের মাথার উপরে বসে আছে এই জাতির কত দুর্ভাগ্য এই জাল হাদিসগুলোকে তৈরি করে করে মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর আকিদা নষ্ট করা হচ্ছে আমাদের মনে একটা আল্লাহ রসুল সেটাই বলছেন তো বলছিলাম যে বিষয়টা আহলে কোরআন নামে একদল লোক আছে যারা এই সুযোগটা নিয়েছে তারা বলে দেখো এই হাদিস জাল হাদিস আছে আরে বেটা জাল হাদিস থাকলেও আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে এমন লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন যে যারা জাল হাদিস তৈরি করলো যারা তাদেরকে ধরার জন্য জাল বিছিয়ে দিয়েছে ওই জালে সব জাল হাদিস গুলো ধরা পড়ে গেছে সহি হাদিস গুলো সবগুলো স্পষ্ট হয়ে গেছে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম এটা পরিষ্কার করে দিয়েছেন এমন একদল মানুষ হবে যারা বলবে আলাইকুম বেহাদাল কিতাব তোমরা এই কেতাব কোরআনকে আমার সামনে পেশ করো হাদিসে এই সমস্ত লোকদের কিছু লক্ষণ বলেছেন না আলা আরিকাতিহি এরা এদের সেই চেয়ারে বসে থাকবে হেলান দিয়ে এরপরে বলবে এই কিতাবটাই তো যথেষ্ট কোরআন যথেষ্ট কোরআনের মধ্যে যা আছে তাই মানবো যা নাই তা মানবো না কি সুন্দর কথা এটা বুঝে গেল এই জাতীয় কথা যারা বলবে তারা সাধারণত দুনিয়ার বিলাসিতার মধ্যে থাকবে তারা হেরান দিয়ে থাকবে এবং তারা বিভিন্ন অন্যায় কাজ জড়িত থাকবে এই লোকগুলো এবার বলবে আমরা কোরআনে যা পাবো তা মানব আর কোরআনে যা নাই তা মানব না আহলে কোরআন নামে এক ফেরকা আছে যারা এই কাজটা এখন শুরু করে দিয়েছে আল্লাহ রসুলাম বলছেন অমর বেখত্তাব বলছেন এমন একটা সময় আসবে মা নাজিদুর রাজা মাফি কিতাবিল্লাহ আমরা তো রজমের আয়াত পাথর ছুড়ে হত্যা করা আয়াত কোরআনে এখন দেখতে পাচ্ছি না বেতারকে আল্লাহ তারা বলছেন অতবার তারা আল্লাহর একটা ফরজ বিধানকে বাতিল করে দেওয়ার কারণে তারা গুমরা হয়ে যাবে কিতাবিল্লাহ রেজাল জেনে রাখো রজম অর্থাৎ পাথর ছুড়ে হত্যা করা এটা আল্লাহর কোরআনে ছিল এবং আল্লাহর রাসুল এটা বাস্তবায়ন করেছেন আল্লাহর রাসুলের মৃত্যুর পর আমরা বাস্তবায়ন করেছি যখন কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত মেয়ে লোক জেনার বিচারে লিপ্ত হবে ইদা কামাতিল বাইনাতু এবং তা প্রমাণ দ্বারা প্রমাণিত হবে তখন তাকে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে এমনি ভাবে এটা আছে বোকার হিসেবে হাদিস ভিতরে আছে অন্যান্য কিতাবও আছে এমনি ভাবে ইসলামে বংশের হেফাজত করার জন্য আল্লাহ সুবাহ যেভাবে জেনার বিচারকে হারাম করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ পর্দার বিধান দিয়েছেন অর্থাৎ জেনার বিচার যেরকম হারাম এই জেনার বিচারের জন্য উদ্বুদ্ধ করতে পারে এমন জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন যেমন একটা হচ্ছে বেপর্দায় চলা আল্লাহ সুবাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন যাতে করে মানুষ অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ না হয় কোরআনের সুরে হাজাবের উনষাট নম্বর তালা তারা বলছেন আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ ঝুলিয়ে দেয় জিলবাব মানে যা পুরা শরীরকে ঢেকে দেয় এরকম যেন পর্দা তারা করে এটা কি জন্য এর মাধ্যমে তাদেরকে চিনা যাবে এরা পর্দানাসীন মহিলা এরা সম্ভ্রান্ত নারী ফালাইনা এরপরে এদেরকে আর কেউ উত্তপ্ত করতে পারবে না আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন ফালাইনা এই পর্দার বিধান যদি বাস্তবায়ন করা হয় পর্দার হুকুম যদি কার্যকর করা হয় তাহলে সেই সমাজে আর নারী নির্যাতন থাকবে না নারীদেরকে কেউ কষ্ট দিতে পারবে না উত্তপ্ত করবে না ইফতিদিন চলবে না এরপরে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সুরায় হাজাবের তেত্রিশ নম্বর হাতে বলছেন মেয়ে লোকেরা তোমরা তোমাদের গৃহ অবস্থান করবে তাবার রজনা তাবার রুজল জাহিলিয়াতিল উলা তোমরা সেই জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না বলা তাবার রজে না তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না তাবার রুজাল ইয়েতিল উড়া সেই প্রথম যুগের জাহিলি যুগের মেয়েদের মতো আল্লাহ সুবাহ এখানে পরিষ্কার বলে দিয়েছেন মেয়ে লোকরা ঘরে অবস্থান করবে এটা মেয়ে লোকদের জন্য আল্লাহ সুবাহ তাদের কর্মস্থল নির্ধারণ করে দিলেন ওরা ঘরে অবস্থান করবে এটা অধিকারকে হরণ করা হয় নাই বর্তমানে শিখানো হয় ইসলাম পর্দার বিধান দিয়ে নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করে দিয়েছে না বরং এটা দায়িত্বের সাথে সম্পৃক্ত আল্লাহ সুবাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে মেয়ে লোকদেরকে সৃষ্টি করেছেন তারা সন্তান ধারণ করবে পুরুষকে এই ক্ষমতা দান করা হয় নাই আর পুরুষকে ক্ষমতা দিয়েছে মাঠে ঘাটে কাজ করার জন্য নারীদের শরীরকে সেরকম তৈরি করা হয় নাই এখন এটা দুর্ভাগ্য নারীদের অধিকারের নামে এমন অধিকার দিয়েছে আপনারা জানেন শহরে যখন এখন ছাদ ঢালাই হয় তখন এই যে আপনার বোঝাগুলো বহন করে কারা মেয়ে লোকেরা অধিকার কোথায় নিয়ে গেছে এদেরকে ইসলাম এদেরকে বলেছিল তোমরা ঘরে থাকবে পুরুষেরা কাজ করবে পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে মেয়ে লোকদেরকে ব্যবস্থা করে দিবে ওরা বসে বসে ঘরে বসে কাজ করবে সমান অধিকার যদি করতে চাও তাহলে ঠিক আছে সন্তান ধারণ করার ক্ষেত্রে সমান অধিকার হবে একটা সন্তান পুরুষ নেবে একটা সন্তান মেয়ে লোক নেবে এটা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করা সম্ভব নয় এরপরে যেটা বলতে চাচ্ছি আল্লাহ সুবাহ মানুষের বংশের হেফাজত করার জন্য কি কি বিধান দিয়েছেন আমরা আজকে সে বিষয়গুলো আলোচনা করছিলাম আল্লাহ সুবাহ নারী এবং পুরুষ সকলকে হুকুম করেছেন চক্ষু হেফাজত করার জন্য কোরআনের ভিতরে আল্লাহ সুবাহ তারা পরিষ্কার বলছেন কুল্লিল আপনি মমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এটাই হচ্ছে তাদের জন্য পবিত্র বিষয় এবং এটা অধিক পবিত্র বিষয় তাদের জন্য এরপর আল্লাহ রব্বুল আলমিন নারীদের জন্য স্বতন্ত্রভাবে বলছেন আপনি মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে ওই আফাজনা ফুরু যখন না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ সুবাহ তারা হুকুম করেছেন যে এরা যেন এদের সৌন্দর্যকে প্রকাশ না করে এখন দেখবেন আল্লাহর সাথে পাল্লা দিয়ে মেয়ে লোকেরা কি করে মাথায় কাপড় নেই এরপরে শরীরে কাপড় থাকে না আর এখন এক প্রকারের জামা তৈরি করা শুরু হয়েছে মশারি দিয়ে দেখবে মশারির মতো পুরা খোলা থাকে আর অপরদিকে পুরুষেরা মাশাল্লাহ পায়ে জুতা পরে কিরকম তার জানা শু পরে পা ঢাকা মোজা পরে প্যান্ট পরে শার্ট পরে এরপরে আবার কোট পরে এরপরে আবার টাই দিয়ে আটকায় মাথায় ক্যাপ পরে অর্থাৎ মেয়ে লোকদের যে পর্দা করার বিধান ছিল এটা পুরুষরা নিয়ে গেছে আর পুরুষদের যেটা খোলামেলা চলা জায়েজ ছিল সেটা মেয়ে লোকরা নিয়ে গেছে এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে আগের যুগে আপনারা যারা বুড়া তারা দেখতে পেয়েছেন রিক্সায় আগে মেয়ে লোকেরা উঠলে পরে পর্দা দিয়ে ঢেকে নিত আর এখন বাপ তার মেয়েকে মিনি স্কার্ট পড়ায় রিক্সায় নিয়ে যায় নিচের থেকে আপর উঠতে থাকে আর ছেলেরা দুই পাশ থেকে দেখে হাত তাড়ি দিতে থাকে লজ্জা স্থানকে পর্যন্ত হেফাজত করা হচ্ছে না এখন আল্লাহ সুবাহান পবিত্র কোরআনে স্পষ্ট বিধান দিয়েছেন আপনি মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে ওই আফাজনা ফুরু জাহুন্না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন তাদের জিনাত তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ইল্লা মা জহারা মিনহা তবে হ্যাঁ লেবাস পোশাক পরার পরেও যে অংশটা বের হয়ে যায় এটার জন্য আল্লাহ তাদের পাকড়াও করবেন না সুরায় নূরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত এমনি ভাবে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পর পুরুষের সঙ্গে মিষ্টি কথা সুন্দর আওয়াজে কথা বলতেও নিশ্চিত করেছেন কোরআনের সুরায় আহজাবের বত্রিশ নম্বর আল্লাহ তারা বলছেন ইয়া নিসান নবী আল্লাহ রাব্বুল বলছেন হে নবীর স্ত্রীগণ তোমরা তো অন্য নারীদের মতো নাও তোমরা জেনে রাখো তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তখবান আবিল কৌলে তোমরা কথার মধ্যে নম্রতা অবলম্বন করো না অর্থাৎ কোমল কণ্ঠে সুমিষ্ট ভাষায় পর পুরুষের সঙ্গে কথা বলো না এতে সমস্যা হবে কি আল্লাহ আল্লাহ তারা বলছেন মারাদন তাহলে যাদের অন্তরে রোগ আছে একদল পুরুষ আছে নারীদের কণ্ঠ শুনলে গলে যায় আল্লাহ তারা বলছেন ফাইয়াতমা আল্লাহ কলবিহি মারাদুন যে সমস্ত পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে এই লোকগুলো তোমার তোমাকে নিয়ে আশা করতে থাকবে প্রলুব্ধ প্রলুব্ধ হবে অকুল না কলাম্মা আরুফা তবে তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে ভালো কথা বলো তাতে আপত্তি নেই কিন্তু কথা বলার ক্ষেত্রে একেবারে কোমলীয় কণ্ঠে সুন্দর সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় করে কথা বলা এটাও আল্লাহ নিশ্চিত করেছেন এমনি ভাবে আল্লাহ সুবাহ আরো হুকুম করেছেন কারো ঘরে প্রবেশ করার পূর্বে অনুমতি নেওয়ার জন্য কোরআনের সুরায় নূরের সাতাইশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না হাত্তা আলা আহলিহা যতক্ষণ না তোমরা অনুমতি নিবে এবং ঘরবাসীদেরকে সালাম দিবে তাদের অনুমতি নাও সালাম দাও যদি সালামের উত্তর আসে অনুমতি আসে তাহলে প্রবেশ করো আর যদি অনুমতি না আসে প্রবেশ করো না দালিকুম খয়রুল্লাকুম এটাই তোমাদের জন্য উত্তম লাল্লাকুম চারুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এমনি ভাবে ঘরে যে সমস্ত দাস দাসী থাকে এদেরকেও আল্লাহ রব্বুল আলমিন খাস ঘরে মায়ের ঘরে প্রবেশ করবে ছেলে বালেগ হয়ে গেছে এই ছেলেকেও আল্লাহ হুকুম করেছেন অনুমতি নেওয়ার জন্য কোরআনের সূরায়ে নূরের আটান্ন নম্বর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলমা منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم আল্লাহ সুবাহান তারা বলছেন হে মমিনগণ তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে অর্থাৎ অধীনস্থ দাস দাসী বান্দি এবং তোমরা তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন অবশ্যই তিন সময়ে অনুমতি গ্রহণ করে নিজের মায়ের কাছেও প্রবেশ করতে তিন সময় অনুমতি প্রয়োজন হবে একটা হচ্ছে ফজরের সালাতের পূর্বে দ্বিতীয় হচ্ছে দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো দুপুরে খাওয়া দাওয়া করে দিতে গেল সাধারণত পোশাক এলোমলো থাকে এবং এশার সালাতের পর এই তিনটি সময় তোমাদের জন্য গোপনীয়তার সময় এই তিন সময়ের পর অন্য কোনো সময়ে বিনা অনুমতিতে আসলে তোমাদের এবং তোমার তাদের কোনো দোষ নেই তিন সময় ছাড়া কেন অনুমতি প্রয়োজন নেই এত সতর্কতা আল্লাহ তারা দিয়েছেন যাতে করে মানুষের বংশ হেফাজত থাকে উল্টা পাল্টা মেলামেশা করলে একজন আর ঘরে আরেকজন পানি ঢুকে যাবে এতে সন্তান এলোমালো হয়ে যাবে এরপরে শুধু এ পর্যন্তই না আল্লাহ সুবাহ তালাকের ক্ষেত্রে কেউ কার স্ত্রী তালাক দিল অন্য জায়গায় বিয়ে বসতে হলে ইদ্যাত পালন করতে হবে স্বামী মরে গেল অন্য জায়গায় বিয়ে বসতে হলে ইদ্যাত পালন করতে হবে এটাও ফরজ করে দিয়েছেন কারণ হচ্ছে এই স্বামী তালাক দিল সঙ্গে সঙ্গে আরেকজনের কাছে বিয়ে বসলো সে স্ত্রী সহবাস করলো সন্তান জন্ম হলো এই সন্তান কি বর্তমান স্বামীর না আগের স্বামীর পানির এটা বলা যাচ্ছে না এই জন্য বংশের হেফাজত থাকা জরুরি আল্লাহ সুবাহ সেজন্য কোরআনে পরিষ্কার বিধান দিয়েছেন আল্লাহ তারা বলছেন তালাক দিলে পরে সেখানে ইদ্দাত পালন করতে যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে অতবার তারা তাদের ইদ্দাত পৌঁছে যাবে তারপরে ফাম আরুফিন আরুফ এরপরে তালাকের বিষয়টা আল্লাহ তারা আলোচনা করেছেন এরকম ভাবে সুরায় আল বাকারা দুইশো বত্রিশ নম্বর আয়তেও তালাকের বিষয়টা আলোচনা করা হয়েছে এরকম ভাবে সুরায় বাকারা দুইশো ছত্রিশ নম্বর আয়তে বলা আছে সুরায় তালাকের এক নম্বর আয়তে বলা আছে এই মেয়ে লোকদের কিভাবে তালাক দিতে হবে তালাক দেওয়ার পরে ইজ্জত পালন করতে হবে স্বামী মারা গেলে ইজ্জত পালন করতে হবে এই সবগুলো আল্লাহ সুবাহ স্পষ্ট করে বয়ান করেছেন যাতে করে মানুষের বংশ হেফাজত থাকে একজনের খেতে আর একজনের পানি না দেয় একজনের পানির ভিতর একজনের পানিকে মিশে না যায় এই জন্য আল্লাহ সুবাহ বংশ হেফাজত করার জন্য বিধান দিয়েছেন সুতরাং বংশ হেফাজত করা বংশের সঙ্গে মানুষের দিন হেফাজত করা আরো জরুরি এই জন্য আল্লাহ রাবুল আলমিন বিবাহের বিধান দিয়েছেন যেখানে স্বামীর পরিচয় থাকবে সন্তানের বাবার পরিচয় থাকবে মায়ের পরিচয় থাকবে দাদার পরিচয় থাকবে এটা একটা আল্লাহর ফরজ বিধান এটাকে বাতিল করতে যারা চায় বা যারা বাতিল করবে এরা যদি না বুঝে করে থাকে তবা করতে হবে আর বুঝে শুনে করলে ইমান চলে গেছে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে আর ইসলাম যদি গ্রহণ না করে তাহলে এদের জন্য ইসলামী হুকুমত থাকলে শাস্তি হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন মান বাদ্দারা দিন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে ফেলে তাকে তোমরা কতল করেছিল এরপরে আর একটা বিষয় আল্লাহর বিধানের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলেছিলাম মান মর্যাদা মানুষের আত্মমর্যাদা একটা মূল্য আছে মানুষের একজন মানুষ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুরা বানী ইসরা সত্তর নম্বর হাতে বলেছেন ওলাকাদে কার্রাম না বানি আদম আমি বানি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি এরকম সুরায় তিনের চার নাম্বারাতে বলছেন আল্লাহ তালা লাকাদ হলাক নাল ইনসান আফি আহসানে তাকভিন আমি মানব জাতিকে মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠন দিয়ে সর্বোত্তম গঠন দিয়ে এই মানুষ যাতে করে তার মর্যাদা হেফাজত করতে পারে এই জন্য কেউ যদি কারো উপরে জেনা বেবিচার অপবাদ দেয় অমুকে জেনা করেছে এরকম মিথ্যা অপবাদ দেয় আল্লাহ তারা বলেছেন আগে চারজন সাক্ষী হাজির করো চারজন সাক্ষী হাজির করতে না পারলে আল্লাহর বিধান আছে যে এরকম ভাবে বলবে তাকে আশিটা দৌড়া মারতে হবে প্রাঘাত করতে হবে সুরায় নূরের চার নাম্বার পাঁচ নাম্বার বলা হচ্ছে যারা সৎ চরিত্র নারীদের প্রতি অপবাদ দেয় মিথ্যা অপবাদ দিল সুম্মালামিয়া তু বিহার বা অতবার চারজন সাক্ষী উপস্থিত করতে পারলো না ফাজিলে দুহুম সামানিনা জালদাতান তাহলে তোমরা তাদেরকে আশিটা ব্যত্রাঘাত করো ওয়ালা তাকবালুল আহম আবাদা এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না যে এরকম মিথ্যা অপবাদ দিলে কারো উপরে এ সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা বলছেন আউলাই কাহমুল কোন এ লোকগুলো হচ্ছে ফাসেক তবে যারা এরপরে তবা করবে এবং নিজেরা সংশোধন হয়ে যাবে রাহিম আল্লাহ তালা নিশ্চয় দয়াল এবং ক্ষমাসীন এরকম ভাবে সুরায় নূরের এগারো থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এই অপবাদের বিষয়গুলো নাজিল করেছেন কেউ যদি তার উপরে মৃত্যু অপবাদ দেয় তোহমাত লাগায় আল্লাহ তালা শাস্তির বিধান রেখেছেন সুরায় নূরের এগারো থেকে তেরো নম্বর এত বিষয়গুলো আছে এমনিভাবে সুরায় নূরের তেইশ তো বলা হচ্ছে নিশ্চয়ই যারা সচ্চরিত্রা সরল মনা মমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে আল্লাহ তারা বলছেন লুআইনুফিক দুনিয়া ওয়াল আখেরা তারা দুনিয়া এবং আখেরাতে অভিশপ্ত হবে ওয়ালাহম আদাবন আজিম এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি কঠিন শাস্তি আখেরাতে শাস্তির উপযুক্ত হবে তারা এমনিভাবে মানুষের মান মর্যাদা হেফাজত করার জন্য এর বিপরীতে গিবাদ করা পরে দোষচর্চা করাকে হারাম করে দিয়েছেন এটা আমাদের মনে রাখতে হবে আমাদের এখন বর্তমান যে চরিত্র তা হচ্ছে তিনজন লোক যদি একাত্রে কারো কাছে যায় বা দুইজন এক জায়গায় যায় একজন একটু দূরে চলে গেল অপরজন পিছনে বলবে কি এই লোকটা কিন্তু ভালো না সমালোচনা শুরু করে দেওয়া এটা এখন একটা সাধারণ চরিত্রে পরিণত হয়ে গেছে অথচ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সুরায় হুজরাতের বারো নম্বরে বলছেন হে খবরদার তোমরা অনেক অনুমান থেকে দূরে থাকো অনুমান করে কথা বলা আমার মনে হয় লোকটা ভালো না আমার মনে হয় লোকটা এরকম এরকম ধারণা করে কথা বলো না ইন্না জেনে রাখো নিশ্চয় কোনো কোন অনুমান পাপের কারণ হয় পাপ হয়ে যায় তোমরা কারো গোপন বিষয় অনুসন্ধান করতে যেও না তোমরা একে অপরের গিবাদ করো না আয়ু হেব্বা মাইতান তোমরা কি চাও তোমার অপর ভাইয়ের অপর মৃত্যু ভাইয়ের গোষ্ঠ খেতে তোমরা কি খেতে চাও আল্লাহ বলছেন ফাঁকারি তুমুহ না তোমরা তাদের অপছন্দই করে থাকো তার মানে হচ্ছে কারো পিছনে বিবাদ করা দোষ চর্চা করা এটা ওই মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য তবে হ্যাঁ যদি কেউ তার ক্ষতি করতে চায় হবে তার ক্ষতিকে আপনি কাউকে বলে দিলেন এটা না জায়েজ না কয়েক ক্ষেত্রে জায়েজ আছে দোষ করেন তার পিছনে একটা হচ্ছে এই কেউ কারো অন্যায়ভাবে ক্ষতি করতে চাচ্ছে আপনি জানলেন এখন তাকে সাবধান করে দিলেন তার জায়েজ এরকম ভাবে আপনি জানেন একজন লোক প্রতারক ধোকাবাজ কিন্তু তার খপ্পরে কিছু সরল মনা লোক পড়তে পারে আপনি সাবধান করে বললেন যে ভাই ওর খপ্পরে পড়ো না ও কিন্তু এরকম ধোকাবাজ চক্রান্তবাজ সাবধান করে দেওয়ার জন্য যায় আছে এরকম ভাবে কারো ভিতরে কোন দোষ আছে কিন্তু দোষটা আপনি অমুকের কাছে বললে সংশোধন হওয়ার সুযোগ আছে তার মা বাবার কাছে অথবা তার একজন গ্রহণযোগ্য শিক্ষক আছে তার কাছে এর কাছে বললে সংশোধন হতে পারে এরকম বলা যায় এরকম ভাবে কোন ব্যক্তি মানুষের ইমান কাকিটা নষ্ট করে দিচ্ছে আমরা অনেক সময় পীরদের কথা বলি তো পীরের মুরিদরা বলে যে এটা তো গিবত হয়ে যায় না এটা গিবত না এইটার নাম যদি গিবত হয় তাহলে এরকম গিবত কোরআনেও আছে আল্লাহ তালা কোরআনে আবুল আহাবের জন্য আবির করেন নাই আবু দুই হাত ধ্বংস হোক সে নিজে ধ্বংস হোক করে আছে না তাহলে আবুল আহাবের গিবাদ করা হচ্ছে এটা জায়েজ না খালি এটা জরুরি যারা ইসলামের ক্ষতি করবে সে চাই কোন শাসক হোক কোন পীর হোক কোন বুজুর্গ হোক তাদের এই চক্রান্ত তাদের এই গুমরাহি এগুলো পরিষ্কার করে দেওয়া প্রত্যেকটা হক আলেমের দায়িত্ব হয়ে যায় কোরআনের স্পষ্ট হাত আছে মিনান উতুল কিতাবা লিন-নাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন উতুল কিতাবা যারা উতুল কিতাব আল্লাহ তালা যাদেরকে আসমানি কেতাব এলেম দিয়েছেন আলেম যারা তাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন কি অঙ্গীকার নিলেন লাতুবাইয়ের তোমরা অবশ্য অবশ্যই স্পষ্ট করে বয়ান করে দিন মানুষের জন্য এখন যদি স্পষ্ট বয়ান করা না হয় তাহলে মানুষ ঢোকায় পড়ে যাবে আমরা বললাম মাশাল্লাহ সব আলেমদের কাছে যাও এখন সব আলেমদের কাছে যাও আপনি শিয়া আলেমদের কাছে গেলে কি ইসলাম শিখতে পারবেন এমনি ভাবে সব আলেমদের কাছে যাও আপনি গেলেন ওই সমস্ত আলেমদের কাছে যে পাঁচটা পীরের খেলাফত নিয়ে বসে আছে তাবিজ দেখে যে বেদা তাবিজ দেখে নিজে সে কি তাবিজের পক্ষে বলবে না বিপক্ষে বলবে পক্ষেই বলবে সে তাবিজের পক্ষে কি কি দলিল আছে সব মিলিয়ে বলবে এরকম ভাবে যে বেটা নিজে মুর্দার খায় মানুষ মরলে পরে খবর পাইনি তো ওর খতম করার জন্য আর দাওয়াত কেমনে খাবে তিন দিনে দাওয়াত চল্লিশে দাওয়াত এগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যায় এই লোকটার কাছে আপনি গেলেন হুজুর এগুলো দায়ের না যায় সেটি আপনাকে না দায়ের বলবে এমনি ভাবে যে আলেন নিজে মনে করেন কোন নেতা বা নেত্রীর পিছনে ঘুরে আপনি তাকে জিজ্ঞেস করলেন নারী নেতৃত্ব জায়েজ না হারাম সে কি বলবে অথচ বোখারির পরিষ্কার হাদিস রয়েছে ওই জাতি কখনো সফল কাম হবে না যারা তাদের নেতৃত্ব কোনো মহিলার হাতে অর্পণ করে দেয় বোখারি সহি হাদিস এখন আপনি দেখেন সাধারণ পাবলিক পড়ে এদেশের অনেক শীর্ষ পর্যায়ে আলেন পর্যন্ত নারীদের নেতৃত্বে কি করতেছেন ইসলাম কায়েম করার স্বপ্ন দেখতেছেন ইসলাম কায়েম করবে কিসের মাধ্যমে নারী নেতৃত্বের মাধ্যমে নারীদের সাথে গিয়ে ইসলামের শক্তি অর্জন করে তারপর ইসলাম কায়েম হবে ইসলাম কায়েম করার জন্য গণতন্ত্রকে গ্রহণ করে নিয়েছে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম হবে এদেশে এটা পরিষ্কার একটা ইসলামী দল একবার তিরিশটা সিট পাইল আসন পাইল এমপি তিরিশ জন পাইলেন পর নির্বাচনে কজন পাইলেন মাত্র তিনজন সৈন্য একটা শেষ এটা পরিষ্কার গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৃথিবীর কোথাও ইসলাম কায়েম হয় নাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদিও ইসলাম কায়েম হয় সেই ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহামের আনিত ইসলাম না ওটা হবে এহুদি খ্রিস্টানদের ধাঁচে তৈরি করা মডার্ন ইসলাম আব্রাহাম লিঙ্কনের ধাঁচে তৈরি করা ইসলাম এটা আল্লাহর নবীর ইসলাম না গণতন্ত্রটা কুফুরি মতবাদ আমরা এবার আলোচনা করেছি এখন আপনি দেখেন এদেশের হাজার হাজার আলেম গণতন্ত্রের পক্ষে কথা বলে ভোট দেওয়াকে পবিত্র আমানত বলে আর আমরা বলি ভোটের মাধ্যমে কি তৈরি করা হচ্ছে ভোট তো খালি ভোট না ভোট একটা আমানত ঠিক আছে আপনি দিচ্ছেন একজন এমপিকে এমপি পাশ করে গেল সংসদে সংসদে গিয়ে তারা কি করে ওখানে নিজেরা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে গেছে দাবি করে এরপরে আল্লাহর বিধানের পরিবর্তে বিকল্প আইন তৈরি করছে আল্লাহর বিধানকে বাতিল করছে আল্লাহর বিধানকে বাতিল করে যারা নিজেরা আইন তৈরি করে তারা কি হয়ে যায় নিজেরাই আল্লাহ হয়ে যায় রব হয়ে যায় তাহলে আপনি ভোট দিয়ে একদল রব এবং আল্লাহ তৈরি করছেন আপনি গিয়ে জিজ্ঞেস করে ওই সমস্ত আলেমদেরকে ভোট দেওয়া জায়েজ না না যায় তো সে কি বলবে জায়েজ বলে দিবে এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ কতকগুলো বিষয় পরিষ্কার করে দিয়ে এগুলো স্পষ্ট করতে হবে কাজেই খামাখা কোনো দোষ চর্চা করা যাতে কোনো উপকার নাই এটার নাম হচ্ছে গিবত আর যদি আপনি কাউকে সাবধান করার জন্য এখন আমরা গোটা জাতিকে এই দেশের পীর যারা আল্লাহর নবীর ইসলামকে ধ্বংস করে দিয়ে বিভিন্ন তরিকার ইসলাম কায়েম করেছে এদেশের শাসক গোষ্ঠী যারা আল্লাহর দিনকে বাতিল করে দিয়ে নিজেরা বিকল্প আইন তৈরি করছে এদের সম্পর্কে বলে দেওয়া খালি জায়েজ না বরং মুমিনদের জন্য ফরজুল আইন নতুবা যারা হকের তালাশ করে এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এই জন্য আল্লাহ তালা এই বিষয়গুলো কোরআনে আলোচনা করেছেন কোরআনে শয়তানের বিরুদ্ধে আলোচনা আছে না আল্লাহ কোরআনে বলেছেন শয়তান মানুষের দুশ্মন শয়তান এই খবি শয়তান পর আল্লাহ লানত কেন এটা বলেছেন ফেরাউনের আলোচনা কোরআনে আছে না ফেরাউনের আলোচনা আছে হামানের আলোচনা আছে নামরুদের আলোচনা আছে তাহলে এই লোকদের আলোচনা কোরআনে আছে এদের দোষ বয়ান করা হয়েছে এগুলো কি নাজায়জ কাজ কেন আল্লাহ বয়ান করলেন এদের থেকে সাবধান থাকার জন্য এদের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো থেকে দূরে থাকার জন্য এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ আমরা গিবাদ বলতে কোনটা বলি যেটা কোনো ফায়দা নাই কারো সংশোধন করার জন্য না অথবা সাবধান করার জন্য না অথবা কারো ক্ষতির থেকে কাউকে বাঁচাবার জন্য না এমনি কারো দোষ বয়ান করা হয় এটাকে বলে গিবাদ এটা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া কুমাল গিবাত তোমরা গিবাত থেকে বাঁচো ফাইনাল গিবাতা আসাদ্দ মিনাজ জেনা নিশ্চয়ই গিবাত হচ্ছে জেনার চেয়ে মারাত্মক গুণা কারণ ইন্নার রজুল আল কাদি ইয়াজনি ও ইয়াতুব আলাইহি একজন জেনাকার ব্যবিচারী জেনা করে ব্যবিচার করে সে আবার তবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু ওয়াইন্না সাহেব আল গিবাতে কিন্তু যে ব্যক্তি কারো বিবাদ করলো এই ব্যক্তি তবা করলো আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার বিবাদ করেছিল সে ক্ষমা না করে দেয় এই জন্য কারো বিবাদ করলে তাকে গিয়ে বলতে হবে ভাই আমি আপনার এই দোষটা পিছনে বলে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন সে যদি মাফ করে ভালো কথা মাফ না করলে আবার ওই লোকদের সামনে যাদের সামনে বিবাদ করেছেন তাদের সামনে গিয়ে বলতে হবে যে ভাই আমি ওই লোকদের সম্পর্কে যে বলেছিলাম ঠিক বলিনি এটা ভুল বলেছিলাম তো বলে দেওয়া এখন বলবেন যে ভাই যখন গিবাজ করে যারা বেশি তারা এটা এরকম বলে খুব সুন্দরভাবে শক্ত করে যে আমি এই কথা তার সামনে বসেও বলতে পারবো এটা গিবাত না এই কথা সামনে বসেও বলতে পারবো এটা গিবাত করছি না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে রাম প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ আমি যেই দোষটা কারো পিছনে বসে আলোচনা করলাম যদি এই দোষটা তার মধ্যে থাকে তাহলেও কি গিবত হবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন হ্যাঁ তাহলেই তো গিবাত হবে আর যদি তার মধ্যে দোষটা না থাকে তাহলে তাহু তাহলে তুমি অপবাদ দিলে ওটা অপবাদের গুণ হবে গিবাদ বলাই হয় কারো পিছনে এমন দোষ বয়ান করা যেই দোষটা বাস্তবেই তার মধ্যে আছে এইটা যদি তার পিছনে আলোচনা করে তার নাম কি আর যদি তার মধ্যে দোষটা না থাকে তারপরে বলা হয় তাহলে কি হবে বহুতান অপবাদ এজন্য আমাদের মনে রাখতে হবে এরপরে ইসলামে মান মর্যাদা হেফাজত করার জন্য কোরআনে একটি সুন্দর আয়াত নাজিল সুরায় হুজরাতের এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন আমানু বিল আলকাব বলা হয় খারাপ নামে কাউকে ডাকা এর নাম আছে আব্দুর রহমান আপনি ডাকা শুরু করেন বল্টু মিয়া বাট্টু মিয়া কাল্লু মিয়া লাল্লু মিয়া এরকম ভাবে নাম রেখে দেওয়া এগুলো আল্লাহ তারা নিষেধ করেছেন কোরআন বলছে হে ইমানদারগণ কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে আশা হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আল্লাহর কাছে ভালো হতে পারে তোমার চেয়ে ভালো সে আবার কোন নারী অপর কোন নারীকে যেন বিদ্রুপ না করে আশা না খায়রাম মিন না হতে পারে ওই নারীগুলো যাদের বিদ্রুপ করা হয়েছে বিদ্রুপকারী নারীদের চেয়ে অনেক ভালো আনফুসাকুম আর তোমরা একে অপরে নিন্দা করো না আর তোমরা কাউকে খারাপ নামে ডেকো না উপনাম দিয়ে মন্দ নাম দিয়ে ডেকো না বেশ আল ইসমুল ফুসুক বাদ আল ইমান ইমানের পরে মন্দ নাম কতই না বড় খারাপ এগুলো আল্লাহ তারা বলছেন খারাপ কাজগুলো করো না কাউকে খারাপ নামে ডাকা কাউকে উপনাম দিয়ে মন্দ নামে ডাকা কাউকে বিদ্রুপ করা আল্লাহ এগুলো নিষেধ করে দিয়েছেন এরকম ভাবে সন্দেহযুক্ত জিনিসগুলো বর্জন করতে বলা হয়েছে কার উপরে সন্দেহ করা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দামা ইউরিবুকা ইলামা আলা ইউরিবুকা হাসান ইবনে আবি সিনান থেকে বর্ণিত তিনি বলেন মা রয়তু সাইয়ান আহ্বান আমিনাল ওয়ারা আমি লক্ষ্য করেছি যতক্ষণ পর্যন্ত তার মনের সন্দেহযুক্ত জিনিসগুলো বর্জন না করবে এরকম ভাবে আর একটা রোগ আছে হাসাদ মানুষের মান মর্যাদার পরিপন্থী যে কাজগুলো আছে হাসাদ করা অন্যের দোষ দেখতে না পারা একদল মানুষ আছে তাদের চরিত্রই হচ্ছে কারো ভালো দেখতে পারে না ভালো দেখতে না পারা এটা আপনার আমার মধ্যে আছে কিনা এটা পরীক্ষা করবে এরকম আপনার ছেলে পরীক্ষা দিল আর আপনার বন্ধুর ছেলেও পরীক্ষা দিয়েছে আপনার ছেলে একেবারে ফেল করার মধ্যে ফার্স্ট হয়েছে আর আপনার বন্ধুর ছেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে এখন আপনি দেখুন আপনার মনে কি বলে আপনার মনে যদি এরকম বলে আরে আমার ছেলে যে ফার্স্ট হইতো ওর ছেলে ফেল করতো ছেলেটার নাম হাসাদ এটার নাম কি হাসাদ এটা জায়জ নেই এটা হারাম আর একটা হচ্ছে এই মাশাল্লাহ আমার বন্ধুর ছেলেরা কি সুন্দর ফলাফল করেছে আমার ছেলেটাও যদি এরকম করত এটা যায় এটা কি এটা জায়েজ এটা আমার গিপ্তা এটা ভালো জিনিস এটা না জায়েজ না না জায়েজ হলো একজন আর ভালো দেখে ওটা তার থেকে সলভ হয়ে যাক দূর হয়ে যাক আর আমার মধ্যে ওইটা আসুক এটার নাম হচ্ছে হাসাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল হাসাদ লয়াকুল হাসানাত কামা তাকুল হাতাবু আল কামা তাকুল নারুল হাতাব নিশ্চয়ই মানুষের মধ্যে হাসাব রোগ যদি থাকে হাসাব পরশ্রী কাতরতা এটা মানুষের ন্যাক আমলকে এমনভাবে জ্বালিয়ে ভস্য করে দেয় যেরকম ভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে পুড়ে ভস্য করে দেয় আগুন যেরকম ভাবে শুকনো লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে ছাই করে দেয় এরকম ভাবে হাসাব মানুষের ন্যাক আমল কি করে দেয় ধ্বংস করে দেয় আমরা কত এবার করি এগুলো যদি আবার ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে এই জন্য হাসাদ রোগটা আমাদের অনেকের মধ্যে আছে এটা খুব খারাপ জিনিস এরপরে আর একটা আছে নামিমা চগলখুরি এটা একটা মারাত্মক রোগ চগলখুরি মানে একজনের কথা আর একজনের কাছে লাগানো আর ওরটা গিয়ে ওর কাছে লাগানো এটার নাম কি চগলখুরি আল্লাহ রাসুল সাল্লাম দুজন লোকের কবরে কাজ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাসুল সাল্লাম দেখলেন কবর দুটো আজাব হচ্ছে আল্লাহ তারা দেখাইলেন তাই দেখলেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন এই কবরবাসীদের আজাব হচ্ছে এবং আজাব যে হচ্ছে এটা কোনো বড় এমন কোন গুনাহের কারণে না যে গুনার থেকে বাঁচা কঠিন ছিল তবে গুণা দুটো গুনায় কাবিরা গুণা দুটো গুনাহে কাবিরা একজন কি করত বাউল একজন সে পেশাব থেকে ঠিক মতো পবিত্রতা অর্জন করত না এটা আমাদের খেয়াল রাখা উচিত পেশাব করে বাস উঠে গেল আর পানিও ব্যবহার করলো না বা ঢেলা ব্যবহার করলো না এটা আমাদের জন্য গর্হিত কাজ পেশাব থেকে ঠিক মতো পরেজ করতে হবে তবে এর মানে এই না যে ঘিরে একটা নিয়া তারপরে রাস্তায় নাচানাচি করা দৌড়ি করা এগুলো আল্লাহ রসুলের কোনো হাদিসে নাই এগুলো আছে দেশের কতগুলো ফেকার কেতাব আছে নুরুল ইজা ওই কেতাবে লেখছে বেস্ট জিওরে আছে ঢিলা নিয়ে তারপরে লাফাইবে কুদবে তারপরে চল্লিশ করে হাঁটবে দৌড়াইবে না এর কোনো ভিত্তি নাই হ্যাঁ যদি কারো পেশারের রোগ থাকে পেশারের কারো রোগ থাকে পেশাবের ফোটা বারবার বের হতে থাকে সে তার প্রয়োজন অনুযায়ী ধীরা ধরে রাখবে এটা করতে পারে বা একটু উঠাবাসা করলো যদি গোপন জায়গা হয় কিন্তু এটাকে নিয়ে দৌড়দৌড়ি করা লাফালাফি করা এটা একটা গর্হিত কাজ এটার কোনো ভিত্তি ইসলামে নাই ঢিলা ব্যবহার করা এবং পানি ব্যবহার করা দুটো করলে সবচেয়ে উত্তম আর যদি না পাওয়া যায় তাহলে শুধু ঢিলা ব্যবহার করলে চলবে অথবা শুধু পানি ব্যবহার করলেও চলবে এটা মনে রাখতে হবে এমন না যে ঢিলে ব্যবহার করলো না পানি ব্যবহার করলো কাজে ওর সব শেষ হয়ে গেছে না পানি যদি ব্যবহার করে আর পেশাবের রোগ না থাকে তাহলে তার শেষ হয়ে গেছে আর যাদের পেশাবের রোগ আছে পেশাবের ফোটা দেওয়ার আশঙ্কা আছে তারা একটু দীর্ঘক্ষণ ধরে রাখবে যাতে করে পেশাব ক্লিয়ার হয়ে যায় কিন্তু এরপরও মনে রাখতে হবে আপনি যদি দীর্ঘক্ষণ ধরে রাখেন আর লাফালাফি শুরু করেন তাহলে পেশাবও বারবার আসতেই শুরু করবে এবং এভাবে আসলে রোগের জন্ম হবে তো যাই হোক এটা একটা প্রাসঙ্গিক কথা ছিল আসল যে বিষয় ছিল সেটা হচ্ছে এই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই একজনের কবরে আজাব হচ্ছে পেশাবের রোগের কারণে পেশাব থেকে ঠিক মতো পরহেজ না করার কারণে ওয়াম মাহা আজা আর দ্বিতীয় যে লোকটা ফাকানা ইয়ামসি বিন নামিমা সে খুড়ি করত এর দোষ ওর কাছে ওর দোষ এর কাছে লাগানো এটা ছিল তার কাজ আমি একটা গল্প প্রায় বলে থাকি যারা আমার পুরান লেকচার শুনেছেন ওই যে একজন লোক তার বান্দি ছিল একটা বান্দিটা খুব ভালো দেখতে শুনতে ভালো কাজকর্মে ভালো কিন্তু দোষ ছিল খুঁড়ি করা বাজারে বিক্রি করতে নিয়ে গেল আগে বাজার দাসে বিক্রি হতো বাজারে গরু ছাগল যেমন বিক্রি হয় এরকম বিক্রি হতো তো দাসি বিক্রি করতে নিয়ে গেল বাজারে যেই কিনতে আসে সে বলে মাসাল্লাহ বান্দি খুব ভালো কাজে কর্মে কেমন তো মালিক বলে কাজে কর্মে আরো ভালো তবে একটা রোগ আছে খুরি করে এটা বলার পর অনেকে ফিরে যায় অনেকে চিন্তা করে বান্দি আর খুরি করে কাজ হলো পাকশাক করা ঘর পরিষ্কার রাখা যে ভালো কাজ করলেই তো হলো একজনে কিনে নিয়ে গেল কিনে নিয়ে যাওয়ার পরে মাসাল্লাহ কাজকর্ম করে ঘরে সবার মন জয় করলো কিন্তু এর তো রোগ আছে খুরি করার একদিন সে তার ওই বাড়ির মালিক সে অফিসে চলে গেল তো ঘরের যে মহিলা তাকে তার সামনে গিয়ে মন গমরা করে আছে একেবারে মুখ মলিন মহিলা জিজ্ঞেস করে ব্যাপার কি তুমি এমনটা কেন করছো কয়ে দেখেন আপনি আমার সবকিছু আপনার ঘরে আমি থাকি আমি যদি একটা জিনিস জেনেও না বলি তাহলে আপনি আমাকে নেমো খারামে বলবেন আমি একটা জিনিস জানি আপনি যে স্বামীর জন্য এত পাগল যে স্বামীর জন্য এত কিছু করেন ওই স্বামী আর মহিলাকে ভালোবাসে এবং তাদের সম্পর্কে এত গাঢ় হয়ে গেছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করে ফেলবে মেয়ে লোক যদি শুনে যে তার স্বামী আর একটা মেয়ে লোক বিয়ে করতে যাচ্ছে তাহলে তার হুশ থাকে আর মহিলা তো বেকার হয়ে গেল পাগল হয়ে গেল ওই বান্দি বলে যে না আপনার চিন্তার কোনো কারণ নাই আমি একটা তাবিজ জানি এই তাবিজটা দিলে পরে আপনার স্বামী আর বিয়ে করতে পারবে না বিয়ে ফিরে যাবে তবে শর্ত আছে আপনার স্বামীর গলার কয়েকটা দাড়ি লাগবে আর ওই দাড়ি কয়টা কাটতে হবে ছুরি দিয়ে দাড়িগুলো কাটতে হবে ছুরি দিয়ে তো এজন্য আমি এটা কাজ করি আমি দোকানে চলে যাই আপনার স্বামীকে পাঠাই দেই আপনি পাটশাক করে রান্নাবান্না ঠিক রাখেন আজকে যখন দুপুরে খাইয়ে দিয়ে ঘুম দিবে তখন আপনি ছুরি দিয়ে কয়েকটা দাড়ি কেটে নেবেন মহিলা বলে ঠিক আছে তাড়াতাড়ি যাও মহিলা অফিসে গিয়ে বা দোকানে গিয়ে আবার সেই পুরাতন ভঙ্গিমায় ভান করে আছে পুরুষটা জিজ্ঞেস করবে বাকি তোমার কি হয়েছে দেখেন আমার কিছু হয় না আপনার জন্যই সবকিছু কি হয়েছে বলো বললে তো বিশ্বাস করবেন না আপনি যে স্ত্রীকে এত ভালোবাসেন সেই স্ত্রী জানেন আপনি থাকেন দোকানে আর সে ওখানে বসে আর একটা পুরুষের সে অনেক সম্পর্কে স্থাপন করেছে আর সম্পর্কে এত বড় হয়ে গেছে এখন তারা একে অপরকে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেছে আপনাকে মেরে ফেলার চক্রান্ত করেছে আপনি বিশ্বাস না করলে আজকে যান দেখবেন দুপুরে খাইলে ঘুম দেবেন আপনাকে জবাই করবে স্বামী চিন্তা করলে ব্যাপারটা কি তাড়াতাড়ি চলে আসলো দেখে যে ঠিকই স্ত্রী অন্যদিন খবর না থাকলেও আজকে কাপড় চোপড় সাবান নিয়ে রেডি গোসল করার কাপড় চোপড় নিয়ে গোসল করলো গিয়ে দেখে মাশা আল্লাহ অন্যদিন খানা তৈরি হতে দেরি হলেও আজকে খাবার টেবিলে প্রস্তুত আছে খাইলো খাওয়া দাওয়া করে দেখে যে মাসা আল্লাহ অন্যদিন বাতাস করতে বলা লাগে আজকে বাতাস করতে বলা লাগছে না একেবারে কাছে এসে বাতাস করছে শরীর মাথা টিপে দিচ্ছে স্বামী মনে করলো সবই যখন মিলতেছে একটু ঘুমের ভান করে দেখি কি হচ্ছে এবারে ঘুমের ভান করে চক্ষু বন্ধ করে নাক ডাকা শুরু করে দিচ্ছে মহিলা করে সব চালাকি জানে না মহিলার উদ্দেশ্য হচ্ছে কয়েকটা দাড়ি কাটা সে মনে করলো যে স্বামী তো ঘুমিয়ে গেছে কয়েকটা দাড়ি কাটি সে ছুরিটা বের করে গড়ায় হাত দিল দাড়ি কাটার জন্য স্বামী তো সজাগ খপ করে হাত ধরে ফেলছে দেখে যে ঠিকই তার হাতে ছুরি তো মানুষ রাগের মুখে কত কিছু করে সে ওই ছুরিটা হাতে নিয়ে এবার স্ত্রীকে জবাই করে ফেললো এরপরে ওই দাসিয়ার ওখানে নাই সে চলে গেছে ওই মহিলার বাপের বাড়িতে বাপের বেগাই বললো তোমার ভাইয়েরা তোমার কোথায় আছো তোমাদের বোনকে তো তোমাদের ভগ্নিপতি জবাই করে ফেলেছে তারা আবার এসে এই পুরুষটাকেও জবাই করে ফেলেছে এটা একটা গল্প হলো এই গল্পটা এটা হাদিসের কথাও না কোরআনের কথাও না আবার এটাকে হাদিস করে মনে করবেন না উদ্দেশ্য হচ্ছে এই একটা রূপকথা যে একটা লোক চগলখোর যারা একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগায় তারা কত জঘন্য ক্ষতি করতে পারে এই জন্য উচিত হলো এই চগলখররা যখন চগলখুরি করে ওকে ধরে রাখা এরপরে যার বিরুদ্ধে বলেছে তাকে হাজির করা সামনাসামনি করলে তখন এগুলো বন্ধ হয়ে যায় তো যাই হোক আজকে আমি আলোচনা করছিলাম আল্লাহ সুবাহান মানুষের জন্য যে মৌলিক বিষয়গুলো যে আইন দিয়েছেন এর মধ্যে প্রথম বিষয়টা ছিল আজকের মানুষের বংশ হেফাজত করা নিয়ে আলোচনা করেছিলাম এরপর দ্বিতীয় নাম্বার বিষয় ছিল আজকে মানুষের মান মর্যাদা এটার হেফাজত করা আল্লাহ তালা মানুষকে মান মর্যাদা দিয়েছেন হেফাজত করার জন্য গুরুত্ব দিয়েছেন এর তা যদি কেউ লঙ্ঘন করে তার জন্য শাস্তির বিধান রেখেছেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে আল্লাহর আইন কানুনকে বুঝার তফিক দান করুন আমিন আল্লাহর কোরআনকে বুঝে আল্লাহ রসুল হাদিসকে বুঝে আমল করার তফিক দান করুন আমিন আসল্লাহ তাল আলম মোহাম্মদ